السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকরম সাল্লাহ আসলামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে আজকে যে অংশটুকু বলতে যাব সেটা হচ্ছে রসুল আকরম সাল্লাহ আলী ইসলাম যখন তার পিতা হ্যাঁ ইব্রাহিম সাথে তার সাক্ষাৎ হলো মেরাজে গিয়ে হ্যাঁ তখন জিবরিল আলী ইসলাতামের সাথে তিনি জান্নাতে প্রবেশ করলেন তার ইব্রাহিম ইসলামের সাক্ষাতের পর এবং তিনি সেখানে অনেক কিছু দেখতে পেলেন রসুল আকরমের জান্নাতের মধ্যে দেখতে পেলেন হজরত উমর রদি আল্লাহর যে অট্টালিকা সেটা দেখতে পেলেন এবং জাইদুল হারসা রদি আল্লাহর বান্দি দেখতে পেলেন এবং তাদেরকে এই ব্যাপারটা জানিয়েও দিয়েছেন ফেরত আসার পর যে এই এই ব্যাপারগুলো দেখতে পেয়েছি এবং তিনি কাউসার যে নদী সেটাও দেখতে পেলেন হম যেটা রসুল আকরমকে ইসলামকে দেওয়া হবে এবং তিনি দেখতে পেলেন জাহান্নামকে যে জাহান্নামের এক অংশ আরেক অংশকে চুরমার করে দিচ্ছে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন এবং তিনি দেখতে পেলেন যে মালিককে যে জাহান্নামের দায়িত্বশীল তাকেও তিনি দেখতে পেলেন এরপর জিবরিল আলী ইসলাত ইসলাম রসুল আকরমকে নিয়ে সপ্তম আকাশের আনাচে কানাচে ঘুরলেন তারপর এক জায়গায় গিয়ে থেমে গেলেন এবং রসুল আকরম বললেন ইয়া মোহাম্মদ তকদ্দম যে হে মোহাম্মদ আপনি এবার সামনে একাকি অগ্রসর হন ফাউল্লাহ যদি আমি এক কদম সামনে যাই তাহলে আমি জ্বলে যাব এর উপরে যাওয়ার আমার কোনো পারমিশন নেই এরপরে রসুল আকরম ইসলাম একা হয়ে গেলেন তখন রসুল আকরম ইসলাম অগ্রসর হলেন এবং তিনি পৌঁছালেন এমন এক জায়গায় যে যেইখানে কোনো মানুষ পৌঁছাতে পারে না না কোনো ফেরেস্তা পৌঁছাতে পারে সেটা স্পেশাল একটি জায়গায় তিনি পৌঁছে গেলেন রসুল আকরম হ্যাঁ, পৌঁছে গেলেন এমন একটা জায়গায় যেখানে যাওয়ার পর ফেরেস্তাদের কলমের আওয়াজ শুনতে পেলেন হ্যাঁ, যেই ফেরেস্তারা আপনার আল্লাহ শাহুর ফয়সলাগুলো লিখে থাকেন হ্যাঁ, সেই কলমের আওয়াজ লেখার আওয়াজ শুনতে পেলেন এবং আপনার এটা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে আমাদের রসুলের মাধ্যমে আমাদেরকেও সম্মানিত করা যেরকম রসুলকে সম্মানিত করা রসুলের মাধ্যমে আমাদেরকেও সম্মানিত করেছেন আল্লাহ রসানহ এবং এই জায়গায় এই পবিত্র জায়গায় আল্লাহ শাহানুর সাথে তিনি কথা বলেন হ্যাঁ, আল্লাহ রসুল আকরমের সাথে কথা বলেন এবং পাশাপাশি তার জন্য এবং তার উন্নতের জন্য আল্লাহ শাহানু একটি বিধান রচনা করেন সেটা হচ্ছে পাঁচ বেলা নামাজ তখন এই জায়গা থেকেই আমাদের উপর পাঁচ বেলা নামাজ ফরজ করা হয় আল্লাহ এই উম্মতকে কয়েকটি জিনিস দিলেন একটা হচ্ছে পাঁচ বেলা নামাজ তাদের উপর ফরজ করে দিলেন এবং প্রত্যেকটা মুসলমান যারা কবিরা গুণা করে তাদেরকে ক্ষমা করে দিলেন যে তারা কখনো জাহান্নামে চিরস্থায়ী হবে না এবং পাশাপাশি রসুল আকরমসাল্লামকে সুবরা বাকার শেষ অংশ দিয়ে দিলেন শেষের অংশ দুটি আয়াত দিলেন যখন রসুল আকরম আল্লাহর সাথে কথা বলে শেষ করলেন তখন তিনি আবার জিবরিল আসলামের কাছে ফিরে আসলেন এরপর তিনি সেখান থেকে মসজিদ আকসায় ফিরে আসলেন এবং তিনি এটা হচ্ছে মেরাজের মাধ্যমে কিন্তু এরপর যখন মসজিদ আকসায় ফিরে আসলেন আবার তিনি বোরাকে চড়লেন এবং বোরাকে চড়েই মুক্কা ফিরে আসলেন তাহলে নিচের বাহন ছিল বোরাক উপরের বাহন ছিল আপনার মেরাজ যেটাকে বলা হয় সুল্লাম হ্যাঁ, তো এই যে পুরো একটি ঘটনা এই বিরাট একটি ঘটনা ঘটে গেছে ইসলামের রাজের ঘটনা এবং এই সমস্ত কিছু এখানে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে কিন্তু এর সব কিছু ঘটে গেছে কিন্তু একটা রাতের কম সময়ের মধ্যে কারণ তিনি আসার পরে রওনা করছিলেন ফজর আগে ফিরছিলেন সুতরাং এটা রসুলের জীবনে একটি বিরাট একটি আপনার মজেজা এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ এবং এটা এই কারণে আল্লাহ এই মজার কথা উল্লেখ করলেন তার কোরআন মজিদে এই ব্যাপারটি উল্লেখ করেছেন জিবরিল আল ইসলাত ইসলাম রসুল আকরম ইসলামের কাছে আসলেন মেরাজের একদিন পর মধ্যে মেরাজের মধ্যে বিশেষ করে নামাজ ফরজ করা হয় এখন নামাজের আপনি সময় তো বলে দিতে হবে এই কারণে জিবরিল ইসলাম একদিন পর আসেন যেন রসুল আকরম ইসলামকে পাঁচ বেলা নামাজের সময় বলে দেওয়া যায় রসুল আকরম ইসলামের উপর সালাদ পরশ করা হয় পাঁচ বেলা ইসলাম এরাজের মধ্যে সাধারণত দুরাঘাত করে করে যে প্রত্যেক নামাজ দুরাঘাত করে পড়বে হ্যাঁ তবে মাগরীব ছাড়া মাগরীব কিন্তু তিন ডাকাত তাইলে প্রথম প্রথমবার যে ইসলাম মেয়েরাজের মধ্যে যে নামাজ ফরজ করা হয় সেটা দুই রেগাত করে ফরজ করা হয় মাগরীব ছাড়া পরবর্তীতে আরো দুই রেগাত বাড়িয়ে দেওয়া হয় হম তিন বেলা নামাজের মধ্যে যেমন আসর আসর আছে এশা আছে ভাবে জোহর আছে হ্যাঁ এগুলো দুই রেখাত করে আরো বেড়ে যায় কেবলা ছিল তখন বাইতুল মাকদেশের দিকে এবং রসুল আকরম ইসলাম যখন নামাজ পড়তেন তিনি একটা পদ্ধতি করতেন সেটা হচ্ছে কাবাকে উনি সামনে রাখতেন বাইতুল মাকদেশ দিকে ফিরিয়ে নামাজ পড়তেন কিন্তু কাবাকে সামনে রাখতেন তাহলে দুই কেবলা একসাথে তিনি রক্ষা করার চেষ্টা করছিলেন হ্যাঁ, এরপর কুরাইশ বংশের লোকেরা হ্যাঁ, তারা রসুল আকরম ইসলামের কাছ থেকে হ্যাঁ, আপনার বিশেষ মানে দেখা যায় তারা দেখতে পারে এরকম একটা মজাজা কামনা করছিল মানে তারা আস্তে আস্তে হটকারী হয়ে ওঠে তখন তাদেরকে রসুল আকরম আকরমসাল্লাম বললেন যে তোমরা যে একবারে নিজের চোখে দেখবে এমন মজাজা দেখতে চাও হ্যাঁ, তাইলে আমি যদি হ্যাঁ তোমাদের জন্য চাঁদকে দুই টুকরো করে দেই তোমরা কি ইমান আনবে তখন তারা বলে যে হ্যাঁ ইমান আনবো যে চাঁদকে যদি দু টুকরো করে দিতে পারেন তখন রসুল আকরম ইসলাম তার প্রতি পালকের কাছে দোয়া করেন হ্যাঁ, দোয়া করলে হ্যাঁ আল্লাহ রসানও তার জন্য চাঁদকে দু টুকরো করে দেন হ্যাঁ তখন দু টুকরো করে দিলে হ্যাঁ আপনার কোরআশ বংশের লোকেরা দেখতে পায় নিজের চোখের সামনেই দেখতে পায় যে চাঁদ দু টুকরো হয়ে গেছে যখন কোরআশরা এই বিশাল মজেজা দেখে ফেলেন হ্যাঁ, দেখার পর তারা বলল সাহের যে আল্লাহর কসম তুমি তো জাদুঘর মানে এতক্ষণ দেখতে চাইছিল এখন যখন করে ফেলছেন এখন আবার আরেক তোমত আসছে কি জাদুঘর তখন কুরাশা এই বিশাল একটি মজেজা সেটাকে অস্বীকার করে বসলো এবং এটা মানে হটকারী ছাড়া আর কেউ অস্বীকার করতে পারে না তখন আল্লাহ শাহানু করলেন যে কেয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে হ্যাঁ যে বলে যে তারা কোন নিদর্শন দেখলেই তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা হচ্ছে জাদু হ্যাঁ তারা মিথ্যা আরোপ করে এবং তাদের মন গলা চলতে চেষ্টা করে এটা হচ্ছে তাদের স্বভাব এটা আল্লাহ তাদের ব্যাপারে হ্যাঁ বলেন এ পর্যায়ে আমরা আপনার এই পর্ব শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ অপেক্ষায় থাকবেন একটু পরেই আরেকটি পর্ব ইনশাল্লাহ শুরু করতে যাব হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত অপেক্ষা করে তফিক দিন ওসল্লাহ আলা নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন